পর্যন্ত পৌঁছে দিয়েছেন আল্লাহ সাল্লি আলহি আল্লাহ বারিক আলিহ আল্লাহ ফাকরাবুল আলমিন এই কোরআনুল করিমের খেদমতের জন্য সেবার জন্য এই উম্মতে অসংখ্য এমন ব্যক্তিত্ব সৃষ্টি করেছেন যাদেরকে দিয়ে আল্লাহ এই কোরআনের খেদমত নিয়েছেন রসুল্লাহ সাল্লাহ ইসলামের হাদিসের খেদমত নিয়েছেন এবং এই দিন প্রচার দিনের শিক্ষা মানুষকে সঠিক দেওয়া আল্লাহ তাদের দ্বারা এই কাজ নিয়েছেন তাদের প্রথম সারির মানুষ হচ্ছেন সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালা তারপরে হচ্ছেন তাবে ইনগন আর তারপরে আইমাই কেরাম মহাদ্দেসিন ফোকাহাই কেরাম আর তারপরে প্রত্যেক যুগের অলমাই কেরাম যারা কোরআন এবং হাদিসের কথা পৌঁছিয়েছেন ওই সব আলেমগণ যারা কোরআন এবং হাদিসের কথা নির্ভেজাল কথা সহি কথা মানব জাতি পর্যন্ত পৌঁছিয়েছেন বিশেষ করে যে জামানায় ভেজাল ঢুকেছে সেই জামানায় অবশ্যই বলতে হবে যে ওই সব আলেম সম্প্রদায় যারা কোরআন সন্ন্যার আলেম যারা আল্লাহর কথা বলেন যারা রসুল্লাহ সহি কথা বলেন জাল কথার আশ্রয় নেন না জয়ীফ কথা বলেন না ভিত্তিহীন কথাবার্তা বলে না মন গড়া কথাবার্তা বলে না এই ক্ষেত্রে মুসলিম ভাইদেরকে সজাগ হইতে হবে ফিতনার যুগে ইখতলাফের যুগে মতানৈক্যর যুগে আমাদেরকে সজাগ হইতে হবে এবং আমাদের আল্লাহ যে জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন তা দিয়ে কাজ নিতে হবে যেসব আইম্মাই কেরাম এই দিনের খেদমত করেছেন তাদের শীর্ষস্থানীয় একজন এমাম হচ্ছেন এমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী আল্লাহ ফাকরাবুল আলমিন সাহাবাই কেরাম সম্পর্কে তাবেইনদের সম্পর্কে এবং তাবা তাবেইনের সম্পর্কে তারপরে যত আইম্মাই কেরাম ওলামাই কেরাম আমাদের পূর্ববর্তী মুসলিম ভাই বোনেরা যারাই এসেছেন তাদের জন্য দোয়া করতে বলেছেন সুরা হাসরে আল্লাহ পাক এই দোয়া আমাদেরকে শিখিয়েছেন যা দেহিম আল্লাহ বলছেন যারা পরবর্তীকালে আসবে মুসলিম হয়ে একলু না তারা এই দোয়া বলবে আগের মানুষ আগের মমেন মমেনাতের জন্য রব্বানাত ফেললানা আল্লাহ আমাদেরকে মার্জনা করে দাও বলে এখওয়ান এনা এবং আমাদের ওই ভাইদেরকে মার্জনা করে দাও বলে ইখওয়ানের না তারা আমাদের দিনী ভাই সাহাবাইকার হলেও তারা আমাদের দিনী ভাই তাবেন হলেও তারা আমাদের দিনী ভাই আইমাইকেরাম আলমাইকেরাম মহাদ্দেসিন ফোকাহা এমনকি সাধারণ মানুষ সাধারণ মমেন মমেনাত হলেও তারা আমাদের ভাই বোন আল্লাহাক বলছেন বলে ইমান প্রত্যেক যুগে প্রত্যেক জামানায় দোয়া করবে আগের মমিন মমেনাতদের জন্য যে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও এবং আমাদের মমিন ভাইদেরকে মাফ করে দাও বলে ইহানিনা সাবাকুন আবিল ইমান যারা আমাদের পূর্বে ইমানের অবস্থায় চলে গেছেন তাহলে ইমানের অবস্থায় চলে যাওয়া আবশ্যক যদি ইমানের অবস্থায় জীবনযাপন করে থাকেন বেঁচে থাকেন আর ইমানের অবস্থায় তাদের মত হয়ে থাকে তাহলে তাদের জন্য এই দোয়া ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلة আল্লাহ আমাদের অন্তরে কোন রকমের বিদ্বেষ সৃষ্টি করে দিও না আমানু ওই সব লোকদের বিরুদ্ধে যারা ইমান নিয়ে এসছে আর বিশেষ করে মমেন মমেনাত হওয়ার সাথে সাথে যদি তাদেরকে আল্লাহ পাক কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়ে থাকেন তারা যদি কোরআন এবং হাদিসের খেদমত করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে অন্তরে বিদ্বেষ রাখা আরো চরম অপরাধ এমনিতে যে কোনো মমিন মমেনাত সম্পর্কে বিদ্বেষ রাখা শত্রুতা রাখা অন্তরে কালিমা রাখা গনহার কাজ বড় গনহার কাজ আর তার সাথে সাথে যদি তারা আইম্মাই কেরাম হন মহাদ্দেসিন হন ফকাহাই কেরাম হন অলমাই কেরাম হন দিনের যদি তাদের বড় খেদমত থাকে তাহলে তাদের বিরুদ্ধে বিদ্বেষ রাখা আরো অপরাধ যদি তারা কোরআন এবং হাদিসের খেদমত করে থাকেন আল্লাহ তুমি দয়াশীল তুমি দয়াবান তো এই উল্লেখ করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্রত্যেক মোমেন মোমেনাতের জন্য যখন মাগফেরাত মার্জনার দোয়া করব তো যাদের দ্বারা আল্লাহ পাক দিনের খেদমত নিয়েছেন আইম্মাই কেরাম আলমাই কেরাম ফুকাহাই কেরাম তাদের জন্য অবশ্যই আমাদেরকে দোয়া করতে হবে তাই সালাফে সালেহীন আমাদেরকে এই শিখিয়েছেন যে সাহাবাই কেরামদের জন্য দোয়া হচ্ছে রাজি আল্লাহ আনহু আর তারপরে তাবেইন হোক তাবা তাবেইন হোক বা পরবর্তীকালের আইম্মাই কেরাম ওলামাই কেরাম হোক মহাদিসিন হোক আর ফোকায়ক আর ওলামাই কেরাম হোক যারা ইন্তেকাল করেছেন তাদের ক্ষেত্রে রহমতুল্লাহ আলাই আল্লাহ পাক তাদের উপর রহম করুক বা রহমত বর্ষণ করুন এই দোয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই চারজন ইমামের একজন যাদের অসংখ্য মানুষ তকলিদ করে থাকে অসংখ্য মানুষ তাদের নামে মজাব মেনে থাকে এবং তাদের অনুসরণ করে থাকে সুতরাং ইমাম আবু রহমতুল্লাহ আলাই সংক্ষিপ্ত জীবনী কারণ জীবনী বিস্তারিত আলোচনা যে কোনো ইমামের করলে দীর্ঘ সময় প্রয়োজন রয়েছে আর যার অত প্রয়োজন নেই কারণ যারা বিস্তারিত জানতে চাইবে তাদের জন্য কিতাব রয়েছে কিতাব থেকে তারা জানতে পারবে বিভিন্ন ভাষায় আসল উদ্দেশ্য হচ্ছে তাদের জীবন সম্পর্কে তাদের যুগ জামানা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা মানুষের থাকা বা দেওয়া এবং তাদের আদর্শ কি ছিল এটি হচ্ছে আসল বিষয় কারণ তাদের কাছ থেকে আসল যেটি নেওয়ার সেটি এই নয় যে তাদের পারিবারিক অবস্থা কেমন ছিল তাদের আর্থিক অবস্থা কেমন ছিল তাদের যুগের সামাজিক অবস্থা কেমন ছিল তাদের যুগের রাজনৈতিক অবস্থা কেমন ছিল এগুলি জানার কোনো প্রয়োজন নেই আর সেসব জেনে লাভও নাই তেমন তবে আমাদেরকে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে যে তারা আমাদেরকে কি দিয়ে গেছেন তাদের উপদেশ কি ছিল তাদের আদর্শ কি ছিল এবং তাদেরকে কোন কোন ক্ষেত্রে আমরা অনুকরণ করতে পারব তাদের কাছ থেকে আমরা কিভাবে উপকৃত হব এই বিষয়গুলি হচ্ছে আমাদের জানার বিষয় এবং মানার বিষয় আমলের বিষয় আমাদের কর্মজীবনের সাথে আমাদের আকিদা এবং আমাদের আমল বিশ্বাস এবং কর্মের সাথে সম্পর্ক রয়েছে সুতরাং সেগুলি আমাদেরকে জানতে হবে শিখতে হবে যেগুলির সাথে আমাদের আকিদার বিশ্বাসের এবং আমলের কর্মজীবনের সম্পর্ক রয়েছে যাতে আমাদের আমাদের দুনিয়াতে কর্মজীবনে কাজে আসে এবং আখেরাতে আমাদের সেগুলি কাজে লাগে আখেরাতের সম্বল হইতে পারে এমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী সম্পর্কে প্রথম বলবো যে এমাম আবু হানিফা আবু হানিফা তার কুনিয়ত উপনাম কুনিয়ত হয় সাধারণত ছেলের নাম দিয়ে বা মেয়ের নাম দিয়ে আমাদের দেশে যেমন বলে যে অমুকের পিতা অমুকের আব্বা অমুকের বাবা ইত্যাদি আজকাল আরবরা যেমন বলছে আবু আবদুল্লাহ মানে আবদুল্লাহর বাবা আমার দেশের লোকেরা বলে মহিলারা নিজের স্বামীকে বলে হ্যাঁ মোহাম্মদের আব্বা আবদুল্লাহর আব্বা হ্যাঁ আব্দুর রহমানের আব্বা ইত্যাদি তো এই যে আব্বা দিয়ে যে সম্পর্কটি করা হয় নামের সেটাকে বলা হয় কুনিয়ত বা উপনাম তার আসল নাম ছিল নমান আর তার পিতার নাম ছিল সাবিত নমান বিন সাবিত তার দাদার নাম ছিল জুতি তার দাদা পারস্য দেশের মানুষ ছিলেন এবং তিনি যেমন রিবায়তে রয়েছে ইমাম দারিম রহমতুল্লাহ বলেছেন যে খ্রিস্টান ছিল অথবা কারো কারো মতে মজুসি ছিল কারণ পারস্য দেশের অধিকাংশ মানুষ অগ্নি পূজক মজুসি ছিল তাকে তাইমিও বলা হয় তাইমি বলা হয় একটি গোত্র আরবদের ছিল তাইম বিন সাহ গোত্র এই গোত্রের হাতে তার পিতা সাবেত মুসলমান হয়েছিলেন ইসলাম গ্রহণ করেছিলেন তাহলে ইমাম আবু আনী রহমতুল্লাহ আব্বাস সাবেত তিনি ইসলাম গ্রহণ করেছিলেন তার দাদা ইসলাম পায়নি ইসলাম পাওয়ার আগে বা ইসলাম গ্রহণ করার ইসলামের জামানা পেয়েছে কিন্তু ইসলাম গ্রহণ না করে সে কুফুরের অবস্থায় মারা গিয়েছিল আরবদের মধ্যে প্রাচীন যুগে একটি প্রথা ছিল যে কোনো ব্যক্তি যদি কোনো বংশের কোনো আলেম বা কোনো ব্যক্তিত্ব কোনো মানুষের হাতে ইসলাম গ্রহণ করে তাহলে তার সাথে সম্পৃক্ত করা হয় পরিচয়ের দিক দিয়ে এটি বংশ পরিচয় নয় কিন্তু ইসলামের ইসলাম গ্রহণের সম্পর্ক যেটা পরবর্তীকালে শেষ হয়ে গেছে আজকাল এমন হয় না যে আমাদের হাতে কেউ ইসলাম গ্রহণ করলো সুতরাং আমার বংশের দিকে সে সম্পৃক্ত হইতে লাগলো সেটা নেই কিন্তু আগে ছিল এটা ইমাম বুখারি রহমতুল্লাহ আলের পূর্বপুরুষ মুসলমান হয়েছিলেন জৌফ বংশের হাতে সুতরাং তাকে জৌফি বলা হয় বুখারির সাথে জৌফি বলা হয় ইমা বুখারি রহমতুল্লাহ আলী সম্পর্কে আগামী শুক্রবারে পরে শুক্রবার ইনশাল্লাহ আলোচনা করব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীকে এই জন্য তাইমি বলা হয় যে তাইম বিন সালাবা বংশের কোন বিশিষ্ট ব্যক্তির হাতে তার পিতা সাবেদ ইসলাম গ্রহণ করেছিলেন ইমাম আবু হানিফাকে বলা হয় এমাম আহলির রায় ইমাম আহলির রায় বলা হয় তাকে এবং ফাকিহ আহলিল এরাক এরাকের বিশিষ্ট ফাকিহ বিদ্যান বলা হয় এরাকে যতগুলি ফকাহায় কেরাম এসেছেন তাদের তিনি অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তি সেজন্য তাকে আহলে এরাকের বা ইরাকের ইরাকবাসীর ফাকিহ বলা হয় এবং আহল রায়দের এমাম এই জন্য বলা হয় যে তাবেনদের যুগ থেকে শুরু হয়েছে এই যুগটি এবং তাবা তাবেনের যুগে এই বিষয়টি আরো স্পষ্ট হয়েছে যে অলমাই কেরাম সেই জামানার দুই ভাগে বিভক্ত হন এক ধরনের অলমাই কেরাম যারা হাদিস চর্চা বেশি প্রাধান্য দেন হাদিস চর্চা হাদিস শোনা হাদিস মুখস্থ করা হাদিসের শিক্ষা দেওয়া হাদিসের জন্য বিভিন্ন শহরে ঘোরাফেরা করা কারণ তখন পর্যন্ত হাদিসগুলি কিতাবের আকারে সংকলিত হয়নি সুতরাং হাদিস শোনার জন্য শেখার জন্য বিভিন্ন শহরে যেতে হতো চলে গেলেন সামদেশে সামদেশের বিভিন্ন শহরে কিছু কিছু হাদিস পাওয়া গেল কিছু তাবেইনরা রয়েছেন তাদের কাছ থেকে কিছু হাদিস পাওয়া গেল আবার চলে মেসর সেখানে কিছু হাদিস পাওয়া গেল এমন চলে গেলেন সানা চলে সেখানে কিছু হাদিস পাওয়া গেল জাজিরা আরব মক্কামুদ্দিন আসলে সেখানে কিছু হাদিস পাওয়া গেল বাগদাদে গেলেন কিছু হাদিস পাওয়া গেল এইভাবে বিভিন্ন শহরে ঘুরে ঘুরে ঘুরে ঘুরে লোকদের কাছ থেকে যেখানে শুনতে পেতেন অমুক জায়গায় একজন আছেন যাই হাদিসের পণ্ডিত তার কাছে বেশ কিছু হাদিস আছে তার কাছে কিছু হাদিস আর সেই যুগের হাদিস শেখা মানে আজকালকার জামানার মতো না তখন সনদ সহ যেই ব্যক্তি শোনাচ্ছেন হাদিস খুব সংক্ষেপে বুঝেন যে তাকে এ কথা বলতে হতো যে আপনি কার কাছ থেকে শুনেছেন এতটা যথেষ্ট নয় আপনার ওস্তাদ যার কথা বলছেন তিনি কার কাছ থেকে শুনেছেন তিনি কার কাছ থেকে শুনেছেন তারপরে তাবেই নামাজ তারপরে সাহাবির নামাজ সাহাবি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে সূত্র সহ সনদ সহ প্রমাণ করতে বলতে হবে যে আমি হাদিস শুনেছি তারপরে সনদে যদি সে মিথ্যা কথা বলে তাহলে হাদিস জাল তার এমন হতে পারে কিছু মিথ্যু অথবা স্মৃতিশক্তি দিয়ে দিয়ে দুর্বল কথাবার্তায় দুর্বল ইমানই দুর্বলতা হয়তো ইচ্ছা করে মিথ্যা না বললেও স্মৃতিশক্তি দুর্বল ভালো করে হাদিস মুখস্থ করেনি কি বলতে কি তারেকের জায়গায় ফারেক করে দিল আবদুল্লাহর জায়গায় আব্দুল খালেক করে দিল তো এইরকম যাদের হাদিসগুলি হয়েছে তাদের হাদিসগুলি জয়ীফ হয়েছে অনেক ভাইয়েরা আমাকে আমার কাছে এক প্রস্তাব প্রায় পাঠিয়ে থাকেন যে হাদিসের সহি জয়ীফ সম্পর্কে একটি বক্তব্য হওয়া চাই কিন্তু এই বিষয়গুলি এত সূক্ষ্ম বিষয় যে যে বিষয় সম্পর্কে বক্তব্য যদি করা যায় আমাদের স্পেশাল সাবজেক্ট এটি কিন্তু জনসাধারণ অধিকাংশই হয়তো বুঝতে পারবেন না যার ফলে এগুলি আলোচনা ধীরে ধীরে যখন অনেক ভাইয়ের এগিয়ে আসবেন অনেক কিছু শিখে ফেলবেন তখন ওই আলোচনাগুলি হলে বুঝতে সুবিধা হবে তো হাদিস চর্চা এক শ্রেণীর অলমাইকে আমরা এইভাবে করতেন হাদিস খুঁজে বেড়াতেন তারপরে হাদিস সংকলনের যুগ শুরু হলো ইমাম মালিক রহমতুল্লাহ প্রথম মত্তা সংকলন করলেন কিতাবের আকারে তার আগে যদিও ছোটখাটো সাহিফা ছোট ছোট পুস্তিকা হয়েছে কিন্তু সেগুলি ওইভাবে আমাদের কাছে আসেনি কিন্তু কিতাবের আকারে বড় কিতাব ইমাম মালিকের আসলো তারপর ইমাম বখারি রহমতুল্লাহ আসলো এই শ্রেণীর অলমাইকেরাম যারা হাদিসের দিকে ঝোঁক দিলেন বেশি আর এক শ্রেণীর অলামাই কেরাম ফোকাহাই কেরাম তারা ফিখের দিকে ঝোঁক দিলেন হাদিসের জন্য দৌড়াদৌড়ি ছুটাছুটি হয়তো কম করেছেন কিন্তু হাদিস থেকে মাসলা মাসাল ইস্তেমবাদ করা হাদিস থেকে মানুষের সমস্যার সমাধান দেওয়া আসছে লোকে জিজ্ঞাসা করছে যে আমার এই সমস্যা এই মাসলা এর উত্তর কি হবে উত্তর দিতে হবে সামনে আছে কোরআন এবং হাদিস আজকালকার জামানায় মতো হাদিসের কিতাব সংকলিত নেই যে হাদিসের কিতাব খুঁজলাম আর তারপরে আবার আর যদি সিডি থাকে অর্ডার দিলাম যে এই বিষয়ের উপরে হাদিসগুলি দাও আমার সামনে চলে আসলে সামনে কত সহজ তারপরে ফেকের কিতাব নেই আজকালকার জামানে ফেকার কিতাব রয়েছে মাসলা মাসাইল আসল ফেকার কিতাব রয়েছে ফতোয়ার কিতাব রয়েছে খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে এই মাসলার উপরে এই অধ্যায়গুলি এই চ্যাপ্টারে পেতে পারি খুঁজে হয়তো বের করে নিলাম অনেকটাই সহজ ব্যাপার তখনকার যুগে এমন কিছুই নেই আপনার কাছে এসেছে একজন আলেম হিসাবে আপনাকে আলেম মনে করে যে আপনার কাছে এই সমস্যা সমাধান চাই ফতুয়া চাই এর জবাব চাই এই মশলাগুলি আমরা জানতে চাই নামাজের মশলা রোজার মশলা জাকাতের মশলা তখন তারা ফেঁকে চর্চা হাদিস থেকে মশলা মাসাইল গ্রহণ করার চর্চা ইস্তেমবাদ শুরু করলেন এর এই দিকে যখন প্রাধান্য তারা দিলেন হাদিস চর্চাটা তাদের কম হতে লাগলো এবং এই রকম করতে গিয়ে অনেক সময় প্রাধান্য দিয়েছেন যুক্তিকে রায় মানে হচ্ছে মত ব্যক্তিগত মত অনেক সময় মতকে কেয়াসকে কেয়াস মানে যুক্তি যুক্তিকে প্রাধান্য দিয়েছেন হাদিসের হয়তো ওইরকম মেহনত করা হয়নি পরিশ্রম করা হয়নি দেখা যাক এই মর্মে যদি হাদিস পাওয়া যায় নবী সাল্লামের এই মর্মে যদি দেখি সাহাবাহিকের মন্তব্য বক্তব্য কি আছে এই মর্মে তাবেইনরা কি বলেছেন এদিকে হয়তো না দেখে যুক্তিকে অনেক সময় প্রাধান্য দেওয়া হয়েছে তাই তাদেরকে আহলুর রায় বলা হয়েছে ইমাম তিরমিজি রহমতুল্লাহ এই আহলুর রায়দের কথা খুব বেশি বেশি তিরমিজিতে উল্লেখ করেছেন তাহলে ওই জামানায় আলেমরা দুই ভাগ বিভক্ত হন আহলুল হাদিস যারা বেশি বেশি হাদিসের খেদমত করেন হাদিস চর্চা করেন আল আহরুর রায় যারা ফেখের বেশি বেশি খেদমত করেন এই ক্ষেত্রে যুক্তিকে অনেক সময় প্রাধান্য দেন কারণ মাসলা এসেছে আর হয়তো এই সম্পর্কে হাদিস জানা নেই তখন একটি মাসলা হাদিস জানা আছে যে মাসলাটি যে এখন যে সমস্যা এসছে নতুন মাসলা তার কাছাকাছি তখন তারা কেয়াস করেছেন বেশি যার ফলে তাদের নাম ইতিহাসের পাতা এসছে আহলুর রায় বলে হচ্ছে আহলুর রায় এবং আহলুল হাদিসের পার্থক্য তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীকে বলা হয়েছে ইমাম আসহাবির রায় বা আহলুর রায় তিনি ছিলেন কুফার লোক কুফার লোক কিন্তু কুফা থেকে খলিফা মানসুর খলিফা মানসুর দ্বিতীয় খলিফা আব্বাসী খেলাফতের জামানায় অমাইয়া খেলাফত শেষ হয়ে গেল একশো বত্রিশ হিজড়িতে তারপরে শুরু হলো আব্বাসী খেলাফতের যুগ আব্বাসী খেলাফতের যুগ আসলো তখন প্রথম ব্যক্তি যে আসলো তার যুগ গেল দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন এই আব্বাসী খেলাফতের খালিফা মানসুর খালিফা মানসুর আবু জাফার মানসুর তিনি বাগদাদে নিয়ে আসলেন এমা আবু হানিফা রহমতুল্লাহ আলীকে কারণ বাগদাদ হচ্ছে তখনকার রাজধানী রাজধানীতে এইরকম ব্যক্তিত্বের প্রয়োজন রয়েছে যেখানে সবাই সে উপকৃত হবে স্বাভাবিক কথা আজকাল বুঝতে পারছেন যে একজন মানুষ যদি ভালো বড় শহরে থাকে তার দ্বারা অনেক উপকার হবে যদি সে উম্মতকে উপকৃত করতে পারে জাতিকে যদি কিছু দিতে পারে তাহলে কিন্তু যদি কোনো গ্রামে বসে থাকেন কোনো ছোট শহরে বসে থাকেন তাহলে তার বা তার সাথে লোকের যোগাযোগ ওইভাবে সম্ভব হয়তো হবে না যা আবু জাফর মানসুর নিয়ে আসলেন এমাম আবু হানিফ রহমতুল্লাহ আলীকে বাগদাদে বাগদাদে এসে তিনি বাকি জীবনটা অবস্থান করেছেন সেখানে তার ইন্তকাল হয়েছিল এমাম দারমি বলছেন যে ওলেদা আবু হানিফ ও আবু হনসরানি ইমাম দারমি রহমতুল্লাহ আলাই বলেছেন যে এমাম আবু হানিফা আর যখন জন্ম হয় তখন তার পিতা খ্রিস্টান ছিল জন্মের সময় পরে সাবেদ মুসলমান হয়ে গেছিলেন এই যার কথা বললাম দাদা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জুতি বললাম তার সম্পর্কে লিখেছেন ইমাম খতিব বাগদাদি খতিব বাগদাদির প্রসিদ্ধ একটি কিতাব রয়েছে তারিখে বাগদাদ বেশ কয়েক খণ্ড রয়েছে খুব বড় কিতাব তিনি লিখেছেন যে ইনি কাবুলের ছিলেন বর্তমান যুগে কাবুল কোথাকার রাজধানী আফগানিস্তানের কাবুলের লোক ছিলেন আর কাবুল আফগানিস্তান থেকে শুরু করে এরাক পর্যন্ত বিশাল এলাকা নিয়ে ফার্সি ভাষা ছিল এগুলিকে সব বলা হয়তো পারস্য দেশ এখনকার যুগের হ্যাঁ, ফার্সি ভাষা সীমিত হয়ে শুধু ইরানে সীমিত হয়ে গেছে কিন্তু তখন বিশাল এলাকা নিয়ে বলা হয়তো পারস্য দেশ ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই পেশাগত দিক থেকে তিনি একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন কাপড়ের বড় ব্যবসায়ী ছিলেন এবং বড় পয়সার মালিক ছিলেন যার ফলে তিনি অনেক ইয়েতিম বিধবা গরিব ছাত্রদের বহু গরিব ছাত্রদের তিনি লালন পালন করতেন দেখাশোনা করতেন তাদের বরণ পোষণ দিতেন পড়াশোনার খরচ দিতেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন তার প্রথম নম্বরের ছাত্র এক নম্বরের ছাত্র তার হচ্ছে এমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তিনি অত্যন্ত গরিব এবং এতিম ছেলে ছিলেন ইমাম আবু ইউসুফ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ছোট থেকে একেবারে বড় হওয়া পর্যন্ত সমস্ত খরচ খরচা ভরণ পোষণ দিয়ে পড়াশোনা করিয়েছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং তার লিখছেন যে দোকান ও মারুফ ফিদারে আমরিবিন হুরেস খতিব বাগদাদি বলছেন যে তার একটি দোকান ছিল যা প্রসিদ্ধ ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের ব্যবসায় প্রতিষ্ঠান এবং দোকান হিসাবে ইমাম আবু হানিফা রহমতুল্লা আলীকে দুইবার বিচারপতি করার জন্য বিচারপতি করার জন্য সরকারি ডাক হয়েছে তার মধ্যে একবার ডাক হয়েছে অমাইয়াদের যুগে অমাইয়াদের শেষ আমলে আর আরেকবার ডাক হয়েছে আব্বাসী যুগে তাহলে এই আব্বাসী যুগ আর ওমাইয়াদের যুগটা বুঝতে হলে এবং আবু হানিফা রহমতুল্লাহ আলের জন্ম বলে দেওয়া ভালো যা বলা হয়নি এখন পর্যন্ত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জন্ম হচ্ছে আশি হিজড়িতে আশি হিজড়িতে জন্ম অর্থাৎ নবী করিম সাল্লামের হিজরতের আশি বছর পরে জন্ম নবী করিম সাল্লামের এতেকালের কত বছর পরে জন্ম তাহলে এমা নবী করিম সাল্লামের এতেকালের বলছি নবী সাল্লামের তিরোধানের সত্তর বছর দশম হিজড়ির পরে এগারো হিজড়ির শুরুতে রবিউল আউ্ল মাসে যদি মহরম থেকে বছর ধরি তো রবিউল আউ্ল মাসে নবী করিম সাল্লাহ আলী হাসান কি হলো এতেকাল হয়ে গেল তাহলে তারপরে সত্তর বছর আল্লাহ নবী সাল্লা সাল্লামের তিরোধানের সত্তর বছর পরে এমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর জন্ম আর অমাইয়া বংশের খেলাফতের পতন ঘটেছে কততে বললাম একটু আগে বললাম কিন্তু একশো বত্রিশে মনে রাখবেন তাহলে একশো বছর বত্রিশ হিজড়িতে এমাম আবু হানিবা রহমতুল্লাহের বয়স কত হতে পারে বাহান্ন বছর বাহান্ন বছর বয়স শেষ জামানায় ওমাইয়া গোত্রের খেলাফতের তাকে ইবনে হোবাইরা বলে একজন শাসক ছিল কুফার গভর্নর কুফার গভর্নর ওমাইয়া গোত্রের রাজত্বকালে ওমাইয়া গোত্রের রাজধানী কোথায় ছিল সামদেশ সামদেশের কোথায় দামেশকে দামেশকে ওমাইয়া গোত্রের রাজধানী ছিল দামেশকে নবী করিম সাল্লামের খোলাফায় রাশেদিনের আবু বাকার ওমার ওসমান পর্যন্ত আরি রাজি আল্লাহ তালার শুরু জামানা পর্যন্ত রাজধানী কোথায় ছিল ইসলামের আল্লাহ মনে হচ্ছে যে কোনো জবাব নেয় হ্যাঁ? মদিনা মনামা রসুল্লাহ সাল্লামের শহর তারপরে আলী রাজি আল্লাহ তালানো তার শেষ জামানায় রাজধানীকে স্থানান্তরিত করে কোথায় নিয়ে গেলেন কুফাই নিয়ে গেলেন তখন বাগদাদ শহর হয়নি এরাকেই নিয়ে গেলেন কিন্তু কুফাই নিয়ে গেলেন তারপরে যখন আলী রাজি আল্লাহ তালানহর এনতেকাল শাহাদাতের পরে হাসান রাজি আল্লাহ তালানহ ছয় মাস থাকলেন তারপরে তিনি দিয়ে দিলেন খেলাফত যে আমি আর ঝামেলায় থাকতে চাই না ঝামেলা মুক্ত হতে চাই এই খেলাফত মাওয়া রাজি আল্লাহ তালানহকে তিনি দিয়ে দিলেন যে তুমি নিয়ে নাও আমার সবের প্রয়োজন নেই তারপরে মাবিয়া রাজি আল্লাহ তালন দ্বারা অমাইয়া বংশের খেলাফত শুরু হল রাজধানী হল দামেশকে শাম দেশের দামেশকে একশো পর্যন্ত সেখানে রাজধানী থাকলো কিন্তু বিশাল রাজত্ব অমাইয়া গোত্রের পশ্চিম দিকে মরক্কো তারপরে স্পেন পর্যন্ত স্পেন যাকে বলা হয় বর্তমানে আন্দুলুস যেখানে ছিল কর্টোবা ইউনিভার্সিটি আর পূর্ব দিকে তুর্কিস্তান চীনের বর্ডার পর্যন্ত বিশাল রাজত্ব তার মধ্যে ছিল কুফা কুফা শহরের গভর্নর ছিলেন ইবন হুবাইরা ইবন হুবাইরা আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বললেন যে আপনাকে তাজা গ্রহণ করতে হবে অর্থাৎ আপনাকে বিচারপতি হইতে হবে কুফার ফাবা আলাইহি তিনি অস্বীকার করলেন না বড় বড় অলমাই কেরাম বড় বড় আইম্মাই কেরাম এখন পর্যন্ত অনেক ভালো আলিমরা রয়েছেন যাদের অনেক চেষ্টা করা হয়েছে তাদেরকে প্রধান বিচারপতি করার জন্য অস্বীকার করেছেন তাদের একজন হচ্ছেন ইবিন ওসাইমিন রহমতুল্লাহ আলী ওনাইজা আল কাসিমের মহাদিস ফকিহ আলেম মাত্র কয়েক বছর আগে যার ইন্তেকাল হয়েছে অনেকবার চেষ্টা করা হয়েছে যে তাকে কাজী বানাবেন প্রধান বিচারপতি বানাবেন না আমি কাজা গ্রহণ করব না মানুষকে বিচার করব না কারণ বিচার করতে গিয়ে গায়েব জানি না অদৃশ্য জানি না সাক্ষীর ভিত্তিতে বিচার করব। হতে পারে যে সাক্ষী নিয়ে সে মৃত্যু আমি তো দেখলাম যে সাক্ষী নিয়েছে তাকে তো দিতে হবে কারণ তার কাছে সাক্ষী আছে আরেকজন কাছে সাক্ষী নেই এই জন্য নেক মানুষ যারা নেক অলমাই কেরাম তারা কাজাকে নিতে চাননি বিচার বিভাগ নিতে চাননি এমাম আবু হানিফ রহমতুল্লাহ অস্বীকার করলেন যখন অস্বীকার করলেন তখন শাসক কি করেছিল এই নহবাইরা তাকে একশো দশটি কোড়া লাগিয়েছিল কষাঘাত করেছিল এই জুলম করেছিল প্রত্যেক দিন তাকে বাইরে নিয়ে আসা হতো এবং দশটি করে কোড়া লাগানো হতো আর স্বীকার করানো হতো যে আপনি কাজী হবেন কিনা বলেন আপনি বিচারপতি হবেন কিনা বলেন বলছেন না একশো দশটি কষাঘাত করার পরেও যখন দেখলো যে কোনো মতেই করাতে পারলাম না বিচারপতি বানাবার জন্য তখন জেল থেকে ছেড়ে দিল রেহাই দিয়ে দিল এই ইবনা মারোয়ান বলে একজন শেষ জামানায় শেষ জামানার মারওয়ান আগের মারওয়ান নয় যিনি মদিনার গভর্নর ছিলেন শেষ জামানায় উমাইয়া যুগের শেষ জামানায় মারওয়ান বলে একজন খালিফা হয়েছিলেন তার পক্ষ থেকে গভর্নর ছিলেন কুফার ইবন হুবাইরা ইমাম আহমদ বিন হাম্মাল রহমতুল্লাহ আলাই তার জামানায় যখন তারপর জুল অত্যাচার হয়েছিল শাসকদের পক্ষ থেকে আব্বাসী শাসকের পক্ষ থেকে যারা মোহতাজিলা ছিল যারা আকিদার ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে গেছিল তাদের পক্ষ থেকে এবং জেলে তার উপরে জুলম হয়েছিল এবং কোড়া লাগানো হয়েছিল তার জীবনে ইনশা আল্লাহ তালা কিছুদিনের মধ্যে আপনাদের সামনে তুলে ধরব তখন তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহের কথা মনে পড়লেই কেঁদে ফেলতেন এবং তাকে রহমতের দোয়া দিতেন রহমতুল্লাহ আলাই বলে বারবার দোয়া দিতেন কারণ ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই ওই রকমই নির্যাতন জুলম অত্যাচার হয়েছে যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের ওপর জুলম অত্যাচার হয়েছে অন্যায়ভাবে খারেজা বলে একজন বর্ণনাকারী বলছেন যে আবু জাফার মানসুর দ্বিতীয় বার একবার তো হয়ে গেল ওমাইয়া গোত্রের জামানে আরেকবার আবু জাফার মানসুরের জামানে অর্থাৎ আব্বাসীয় যুগে আবু হানিফা রহমতুল্লাহ আলীকে বিচারপতি হিসাবে ডাকা হইল যে বাগদাদের আপনাকে প্রধান বিচারপতি হয়ে থাকে ফা আবা আলী অস্বীকার করলেন ফাহাবাসাহু তখন তাকে জেলে বন্দি করে দিল আবু জাফর মনসুর খলিফা মনসুর জেলে বন্দি করে দিল তাহলে একবার কষাঘাত করা হয়েছে আর জেলে বন্দি করা হয়েছে আর একবার জেলে বন্দি করা হয়েছে একদিন ডেকে আবার জিজ্ঞাসা করলো জেলে বন্দি করার পরে ভাবলো যে হয়তো জেলে গিয়ে ভয় পেয়ে যাবে কারণ আজকালকার জামানার আলেমদের মতো যদি ইমান হয় অধিকাংশদের অবস্থা বিশেষ করে আমাদের উপমহাদেশের আলেমদের যে অবস্থা যে সামান্য কিছুতে এদিক ওদিক যাওয়াটা কোনো ব্যাপার নয় তো দেখে জিজ্ঞাসা করো আতার কাবু আম্মা ফি আমরা যে বিচার বিভাগ তোমাকে দিতে চাইছি বা আপনাকে যে বিচারপতি বানাতে চাইছি এই ক্ষেত্রে কি আপনি রাজি হতে চান না কেন বললেন তিনি আসলাহ ইয়া আমির আল মমিনিন আমিরুল মমিন খালিফাদেরকে আমিরুল মমিনিন বলা হয় আমিরুল মমিনিন আল্লাহ আপনাকে সঠিক পথে রাখুন ভালো রাখুন কাবা আমি বিচার বিভাগের যোগ্য নয় আমি কারো বিচার করতে পারবো না আমার মধ্যে এই যোগ্যতা নেই কে বলছেন এমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বলছেন যে আমি বিচার করতে পারবো না বিচার কারণ আমার মধ্যে যোগ্যতা নেই আর আমাদের দেশের আলেমদের কথা তো রাখেন তাদের মধ্যে তো যোগ্যতা আছে কিছু ইমা বাবু ভাই রহমতুল্লাহ মধ্যে যথেষ্ট যোগ্যতা ছিল তারপর তিনি বলছেন না এই যোগ্যতা আমার নেই আর আজকালকার আমাদের সমাজের যারা সালিস করে গ্রাম্য বিচার চেয়ারম্যান থেকে শুরু করে নেতা মেম্বারগুলি থেকে শুরু করে আর ওই মন্ডল মাতবর আর সর্দার থেকে শুরু করে তাদের কথা বলেন যে কি অবস্থা যদি কোথাও বিচারের সুযোগ পেয়ে যায় আগে হাঁটলো আগে হাঁটলো বিচার করতে হবে খুশির শেষ না যে বিচার করতে পারবো আর এইসব বিচারে আগে থেকে তারা সিদ্ধান্ত নেয় যে বিচারে কাকে জিতাতে হবে কাকে হারাতে হবে ছোট কাল থেকে বিচারগুলিতে বসে বসে কান শুনে মুখস্থ রেখেছে সব আগে থেকে তারা প্রস্তুত হয়ে আছে যে অমুক ব্যক্তিকে অমুক পরিবারকে অমুক বংশের লোকে জিতাইতেই হবে আর অমুকদেরকে পরাস্ত করতেই হবে এ হচ্ছে আমাদের সামাজিক বিচার যাকে সালিস বলা হয় আর মানব রচিত বিধান দিয়ে যে কোর্টে বিচার হচ্ছে তার কথা তো বুঝতে পারছেন যে মানব মানব রচিত বিধান দিয়ে বিচার করে কি করে শান্তি প্রতিষ্ঠা হতে পারে কখনো শান্তি প্রতিষ্ঠা হতে পারে যাদেরকে আল্লাহ জালেম বলেছেন যাদেরকে আল্লাহ ফাঁসে বলেছেন যাদেরকে আরো পাক আল্লাহ পাক রব্বুল আলমের আরো শক্ত ভাষা দিয়ে যদি তারা আল্লাহ পাকের বিধানকে অস্বীকার করে বা অযোগ্য মনে করে অচল মনে করে তা আল্লাহ পাক কাফেরও বলেছেন তো তাদের দ্বারা আর কি করে শান্তি প্রতিষ্ঠা হতে পারে যখন কোরআন এবং হাদিস দিয়ে আব্বাসীয় যুগে অমাইয়াদের যুগে তখন মানবরচিত বিধান দিয়ে বিচার হতো না তখন কোরআন সন্না দিয়ে বিচার হতো ফেখ দিয়ে বিচার হতো ইসলাম দিয়ে বিচার ফাইসালা হতো তখনকার যুগে তিনি বলছেন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ কাজা আমি বিচার করার যোগ্যতা রাখি না ফাকাল আলাহ কাজাবতা খলিফা মানুষের বলছেন যে আপনি মিথ্যা কথা বলছেন আবার বললেন আপনাকে বিচারপতি হইতে হবে আবু হানিফ কাদা হাকামা আলাই আমিরুল মোমেন আন্নিলা আসল কাজা আমিরুল মোহামিন আপনি আপনি তো ফয়সলা করে দিয়েছেন যে আমি বিচার করার যোগ্যতা রাখি না কেমন করে কেমন করে তোমাকে বলছি যে বিচারপতি তোমাকে বানাবো আর তুমি বলছো যে আমি বলছি যে তুমি বিচার বিচার করার যোগ্যতা রাখো না কেমন করে তা বললে কাজের কারণ তিনি আমাকে বলেছেন যে কাজাবতা আবু হানিফা ওই মিথ্যা বলেছো যেই ব্যক্তি মিথ্যা বলতে পারে সে বিচারপতি হতে পারে না আপনি বলেছেন আমি মিথ্যা বলেছি যখন তিনি অস্বীকার করলেন যে আমি বিচার করতে পারবো না বিচারপতি হইতে পারবো না এই বিচার বিভাগ নিতে পারবো না তখন কি বলেছিলেন খালিফা যে কাজ আপনি মিথ্যা বলছেন সুযোগ পেয়ে গেলে এমাম আবু হানিফ আহমদ ফাঁকি জ্ঞানী আরেকবার যখন তার উপর প্রস্তাব আসলো এবং বাধ্য করা হলো যে আপনাকে বিচার বিভাগ নিতে হবে তখন বললেন যে আমি তো যোগ্যতা রাখি না আপনি তো বলেছেন কেমন করে আপনি বলেছেন এর আগে যে আপনি মিথ্যা বলেছেন যে মিথ্যুক হতে পারে সে অন্যের কি করে হক বিচার করবে সুতরাং আমার মধ্যে বিচার করার যোগ্যতা নেই বললেন যে ফাইন তো কাজবান ফালা আসলো সুতরাং আমি যদি সত্যি মৃত্যুক হই যেমন আপনি বলেছেন তাহলে কখনোই আমি বিচারের যোগ্য নই বিচার করার যোগ্য নই আমি বিচারপতি হতে পারি না ওয়াইন তো সাদ খান আর যদি আমি সত্যবাদীও হই যদি আমি সত্যবাদী মৃত্যুক নাই হই ফাঁকা আখবর তো আমির আল মমিন তাহলে আমির আল মমিনকে আমি বলে দিচ্ছি আন্নিল্লা আসলো আমার কথায় আমি সত্যবাদী যে আমি বিচার করার যোগ্যতা রাখি না আমি যেটি বলছি সেই কথাটি আপনি আমার কাছ থেকে গ্রহণ করুন আমাকে বিচার পতি হওয়ার জন্য বাধ্য করিয়েন না ফারাতাহ হাবস তখন খালিফা মানসুর ছাড়লেন না জেলে ঢুকিয়ে দিলেন জেলে থাকো তুমি বিচারপতি হবে না জেলে থাকো এইভাবে অলমাই কেরাম জুল অত্যাচার হয়েছে কিন্তু তারা হকের ওপর এবং ইমানের হেফাজতের জন্য তারা অটল থেকেছেন বিচার বিভাগে যাব আমার দ্বারা কত লোকের জুল অত্যাচার হবে কত লোকের হক নষ্ট হবে কত যে আমার উপর গুণা হবে কালকে আমাকে আসামির কাঠ করে আমাকে দাঁড়াইতে হবে যাদের জুল হয়েছে হক নষ্ট হয়েছে বা ঠিক বিচার আমি করতে পারিনি ষোলো আনা তারা এসে আল্লাহর সামনে যখন আমার বিরুদ্ধে কেস করবে তখন আমি কি জবাব দিব আল্লাহ আকরাবুল আলমিনের দরবারে সুতরাং এইভাবে তারা কাজাকে অস্বীকার করেছেন ইমাম বাবু হানিফা রহমতুল্লাহ আলের সম্পর্কে বলে দিই ইমাম বাবু হানিফা রহমতুল্লাহ আলের জন্ম যেমন বলা হলো আশি হিজড়িতে এবং এতেকাল হচ্ছে একশত পঞ্চাশ হিজড়িতে তার বয়স তাহলে ছিল সত্তর বছর বয়স সত্তর বছর বয়সে আল্লাহ ফাকরাবুল আলমিন এমন বরকত দিয়েছেন যে অনেকে হয়তো শত শত বছরেও সেই কাজগুলি করতে পারবেন না যেই কাজ করে গেছেন এবং উম্মতের কাছেই কোরআন এবং হাদিসের খেদমত ছেড়ে গেছেন এমাম আবু নাইম রহমতুল্লাহ আলী বলছেন মাতা আবু হানিফা ফি সানাতা খামসিন অমিয়া এমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একশো পঞ্চাশ হিজড়িতে ইন্তেকাল করেছেন এবং আশি হিজড়িতে তার জন্ম হয়েছে এবং তার ইন্তেকালের সময় তার বয়স ছিল সত্তর বছর বাগদাদে তার ইন্তেকাল হয় এবং এই ক্ষেত্রে সহি হচ্ছে যদি ইখতলাফ রয়েছে তার ইন্তেকাল কোথায় হয়েছে বাড়িতে হয়েছে না জেলে হয়েছে তা বলছেন ওয়াসাহি আন্নাহু তুফিয়া ওয়াহিসিজনে জেলে থাকা অবস্থাতেই তার ইন্তেকাল হয়েছে জেল থেকে তার মৃতদেহ জানাজায় গিয়েছে এবং কবরস্থানে পৌঁছেছে ওয়াসাল্লাহ আলী আল হাসান বিন ওমারা তার জানাজার এমামত করেছেন হাসান বিন ওমারা রহমতুল্লাহ আলী তিনি বাগদাদের তাজি ছিলেন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলের ইন্তেকাল হয় রজব মাসে একশো পঞ্চাশ হিজে রজব মাসে আর বাগদাদের একটি কবরস্থানের নাম ছিল খাইজরান বলে কবরস্থানটির নাম সেই কবরস্থানের পূর্ব দিকে তার তাকে দাফন করা হয় তার কবর এখনো সেখানে লোকেরা জানে কিন্তু আজকালকার জামানায় কোন আইমাইকে রাম কোন মহাদেশ কোন আলেমের কবর জেনে রাখা একটি বড় ফিতনার কারণ হয়ে গেছে বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তানে যদি কোনো বড় ব্যক্তিদের কবর যদি জানা যায় তাহলে সেখানে শির শুরু হবেই হবে বাইজিদ বস্তামি কখনো চিটাগাঙে গিয়ে না গিয়েছে না সেখানে গিয়ে মারাই গেছে তার ইন্তেকাল তো সেখানে হয়নি তারপরে পূজা হচ্ছে আর যাদের কবর আছে তাদের তো হচ্ছে যেই কবরগুলি পাকা হয়েছে যেই কবরগুলি সম্পর্কে জানা গেছে যেগুলি হয়তো আল্লাহর নেক বান্দা ছিল অথবা এমাম এমাম ছিলেন আলেম ছিলেন মহাদেশ ইত্যাদি সেগুলি ফেতনার কারণ হয়ে গেছে সুতরাং কবরের পিছনে ছুটা এটি আহলে জামাতের আকিদা নাই আমরা যে কোনো জায়গা থেকেই দোয়া করি না কেন ইম্মাই কেরাম ওলামাই কেরাম এই উম্মতে মুসলিম আর নরনারীর জন্য দোয়া আমাদের পৌঁছিবে রব্বানা ফিল্লানা ওয়াল ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম আমাদের দেশের মজাপন্থী গোড়ারা অনেকে ধারণা করে যে যখন চারটি মজাব হয়েছে আর চার এমাম তখন এক এমামের অন্য এমামের সাথে মনে হয় মতন দ্বন্দ্ব ছিল আর তাদের একের অপর আক্রোশ ছিল শত্রুতা ছিল বিদ্বেষ ছিল যেমন মজাপন্থীদের মধ্যে রয়েছে বর্তমান মজাপন্থীদের মধ্যে যেমন কন্দল রয়েছে হানাফি সাফিকে বরদাস্ত করতে পারে না সাফি হানাফিকে মালিক হাম্বেলিকে অন্যদের বরদাস্ত করতে পারে না এই যে মজহাবি গোড়ামি মজহাবি পক্ষপাতিত্ব মজহাবি তাসব আর মজহাবি অন্ধত্ব এসব যে আজকে শুধু নয় দীর্ঘ প্রায় হাজার বারো বছর বছর থেকে দেখা যাচ্ছে আল্লামা শাহ আলী উল্লাহ মহাদ্দেশ দেহলবী রহমতুল্লাহ আলের ভাষায় চারশো বছর পর্যন্ত ছিল না চার শত বছর পর্যন্ত নবী সাল্লা সাল্লামের জামানা থেকে শুরু করে মজহাবি গণামি মজহাবি অন্ধত্ব মজহাবি পক্ষপাতিত্ব মজহাবি কলহ বিবাদ এসব ছিল না তার প্রসিদ্ধ কিতাব রয়েছে যে কিতাবের নাম হচ্ছে হজ্জাতুল্লাহিল বালেগা ভারত বাংলাদেশ পাকিস্তানের দাওরায় হাদিসে কৌমি মাদ্রাসার দাওরায় হাদিসে পড়া হয় আলিয়া মাদ্রাসা সম্ভবত টাইটেলে কামেলে পড়া হয় কিতাবটি তারা গাইর মুজতামেইন আলা তাকলিদুল খালেস মাজহাবিন ওয়াহিদিন কোন এক মাজহাবের ওপর অন্ধ অনুসরণ করা কোন এক মাজহাবকে মানতে হবে বাধ্য এর জন্য হয় হানাফি লেভেল লাগাতে হবে না হলে সাফি হইতে হবে না হলে মালিকি হইতে হবে না হলে হাম্বলি হইতে হবে একশো ফরজ আর চার মাজহাব চার ফরজ হ্যাঁ আর চারের আবার একটি মানে চার মজাব চার ফরজ তো চারটে মানেন আবার চারের একটি কেন হ্যাঁ রবো কেন রবো খেয়ে কি পেট ভরবে আপনার কাছে যদি একটা মানুষের খাবার আসে আর যদি আপনাকে চার ভাগ করে এক ভাগ খেতে দেয় হয় পেট ভরবে কি হ্যাঁ? কখনো পেট ভরবে না তো যদি চার মাস চারই ফরজ হয় তো চারটে ফরজ আদায় করা উচিত আপনি একটা ফরজ আদায় করলেন তিনটেই তো তরফ করে দিলেন তো ইমান থাকলো ইমান ওয়ান ফোর থাকলো চারা না ইমান থাকলো তাহলে ফুল ইমান কার হবে যেই ব্যক্তি চারটি মাঝহের যে মাসলা মাসাইল রয়েছে সেগুলিকে শ্রদ্ধার নজরে দেখে এবং সেগুলি যেগুলি সহি কথা রয়েছে পুরাণ এবং হাদিসের অনুকূলে রয়েছে সেগুলিকে মানে আর যেগুলি সামান্য ভুল ভ্রান্তি প্রত্যেকটি মজাবে রয়েছে সেগুলিকে আউট করে দেয় তারাই ফুল ইমানওয়ালা মানুষ তারাই খাঁটি ইমানওয়ালা মানুষ তারাই পুরা ইসলামকে মানে কারণ চারটি যদি ঠিক হয় তাহলে চারটি থেকে নিতে হবে একটি নেবেন তিনটিকে বাদ দিয়ে দিবেন তা তো চলবে না কারণ আল্লাপাক তো চারটি দিন নাজিল করেননি রাসুল্লাহাম তো চারটি তরিকা নিয়ে আসেন ইসলাম নিয়ে আসেননি ইন্নাহাজি উম্মাতুকুম উম্মত ওয়াহেদ আল্লাহ পাক বলছেন নিশ্চয় এই উম্মত হচ্ছে একই উম্মত একটা উম্মত আল্লাহ বলেছেন একটি আবার চারটি কি করে হইতে পারে আমরা তো এক করতে চাইছি আমাদের দাওয়াত হচ্ছে আমি আবার বলছি আমাদের দাওয়াত সারা বিশ্বের কাছে যে এই ওম্মতকে আল্লাহ কোরআনে ওম্মাতা ওয়াহেদা বলেছেন এই ওয়াহেদাই করতে চাই আমরা আমাদের দাওয়াত হচ্ছে কোরআন এবং হাদিসের কাছাকাছি চলে আসলে এক হইতে পারে তাছাড়া কোনো সম্ভাবনা নেই কোন ব্যক্তিত্বের ভিত্তিতে যদি বলেন যে অমুক ব্যক্তি খুব বড় ব্যক্তি সুতরাং অমুকের তরিকায় চলে আসে সারা বিশ্ব কোনদিন আসবে না এমাম আবু হানিফা শাহি মালিক আহমদ তো বাদ দেন যদি বলেন এমাম বুখারি রহমতুল্লাহ আমিরুল মহিনফিল হাদিস হাদিসের সেরোমনি তার তরিকার উপরে চলে আসেন তবু সারা বিশ্বের মানুষ একমত হতে পারবে না কিন্তু যদি বলা হয় মোহাম্মদ রসুল্লাহ তার আদর্শের উপরে চলে আসেন তাহলে অবশ্যই সম্ভাবনা রয়েছে আর এই হচ্ছে আসল দিন কি বলছেন শাহুল মহাদেশ দেহলবি আবার ফিরে আসে সেই দিকে চার শত বছর পর্যন্ত কোন মানুষ মুসলিম সমাজের কোন একটি মজাহের অন্ধ তকলিদ খালিস তকলিদ করতে হবে হানফি হইতেই হবে নয় সাফি হইতেই হবে নয় মালিক হইতে হবে নয় আম্বেলি হইতে হবে এই কথা ছিল না তাহলে চোদ্দশো বছর চলে গেছে নবী করিম সাল্লি সাল্লামের জামানার উপর চারশো বছর বাদ দিয়ে দিলে আর থাকে কত বছর এক হাজার বছর তাহলে মজহাবি গোড়ামি শুরু হয়েছে কন্দল কলহ বিবাদ শুরু হয়েছে যার ফলে মুসলিম জাতি দুর্বল হয়ে গেছে আপোষে মারামারি করেছে বাগদাদে হালাকু খা এসেছে শত্রুরা ডেকে নিয়েছে এক মাঝাবের লোকরা অন্যদের বিরুদ্ধে ডেকে নিয়েছে আসো তোমরা তোমরা মারো এদেরকে আমরা আছি আমরা কিছুই বলবো না মুসলিম জাতিকে দুর্বল করার ইসলামের শত্রুরা সুযোগ পেয়েছে এই কল বিবাহের কারণে হুকুম আপোষে তোমরা ঝগড়া করিও না ইতলাফ করিও না মতানৈক্য করিও না না হলে তোমাদের যে জাঁক জমক আছে তোমাদের যে ক্ষমতা আছে তা দুর্বল হয়ে পড়বে তোমাদের যে দবদবা আছে সেটি নষ্ট হয়ে যাবে ইমাম শাফি রহমতুল্লাহ আলী ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী সম্পর্কে কি মন্তব্য করছে শোনেন তাহলে একজন ইমামের আরেকজন ইমামের সাথে কেমন সদাচরণ ছিল কেমন তাদের সুসম্পর্ক ছিল যে সম্পর্ককে আমরা বিচ্ছিন্ন করে দিয়ে মনে করেছি যে প্রত্যেকে এক অপরের মনে হচ্ছে বিরোধী এইরকম করে ফেলেছি আমরা মজাহাবলিকে এমন করে তৈরি করে নিয়েছি এবং মজাহের এমন গোড়ামি আমরা করেছি যে কখন আমরা সাধারণ মানুষ কল্পনা করতে পারি এমন কি যারা মজাবি গোড়ামি করে যেসব আলেম সমাজ তারাও এই কল্পনাতে নেই কল্পনা তাদের ব্রেনে নেই যে ইমাম শাহি মালিক আহমদ আর ইমাম মালিক তাদের এই চার ইমামের মধ্যে তাদের এত ঘনিষ্ঠ ভাতৃত্ব ছিল এবং তারা এক অপরকে এত শ্রদ্ধা করতেন এক অপর থেকে উপকৃত হতেন এক অপরের সাথে বুঝাবুঝির চেষ্টা করতেন অনেক সময় যে কার কাছে হক রয়েছে কার ফতুয়াটি হক তা চেষ্টা করেছেন তো কি বলছেন ইমাম শাহি বলছেন যে আন্নাসু আয়ালুন আলা আবি হানিফাতা ফিল ফিকহি ফিখের ক্ষেত্রে দিনের জ্ঞানের ক্ষেত্রে সমস্ত মানুষ এমাম আবু হানিফা রহমতুল্লালের মুখাফিক মাসলা মাসাইলের ক্ষেত্রে সমস্ত মানুষ এমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের মুখাফিক্ষী তাহলে যদি কারো সাথে কোন রকমের হিংসা বিদ্বেষ থাকে বা শত্রুতা থাকে বা সে কেন বড় হয় আমার চাইতে কি বড় সে যেমন আমাদের সমাজে এক শ্রেণী আলেমদের এই অবস্থা রয়েছে তাহলে এই কথা কি কোনোদিন জবান থেকে বেরোত আজকালকার জামানার আলেম সমাজ একই যুগের সমসাময়িক যদি আলেম হয় তাহলে একজন অপরের প্রশংসা করতে চাইবে না যদিও কোরআন অনুসারী দুইজনে খুব কম পাবে না এরকম আমাদের ইমানের এত দুর্বলতা হয়েছে ইমাম শাহি রহমতুল্লাহ এই প্রশংসা করেছেন আবদুল্লাহ ইবিন মুবারক রহমতুল্লাহ আলাই তিনি কি বলছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে বলছেন মারায় তো আহাদান আউরা মিন আবি হানিফাতা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকে পরেশগার ব্যক্তি আমি আবদুল্লাহ বিন মুবারক আর কোন ব্যক্তিকে দেখিনি এত পরেশগার তিনি ছিলেন মোত্তাকি মানে পরেশগার হয় আর ওয়ারা মানে পরেশগারির ঊর্ধ্বে পরেশগার ওই ব্যক্তি যে ব্যক্তি হারাম নাজাইজ থেকে বেঁচে থাকে একটি পয়সা নাজাইজ খায় না আর যে ব্যক্তি সন্দেহের উর্ধে থাকে আমার জন্য জায়জ কিন্তু সন্দেহ মনে হচ্ছে সেটাও করব না আমি সেটাও খাবো না সেটাও নেব না আমি একে বলা হয় ওরে ওকে বলা হয় এই এই বিষয়টিকে বলা হয় ওয়ারা তাকুয়ার উপরে হচ্ছে সিফাতে গুণ হচ্ছে ওয়ারার ইমাম আবু হানিফ রহমতুল্লাহ থেকে বেশি পরহেজগার আর আমি কোনো মানুষকে দেখিনি ওয়াকাদুজুর্রেবাবিসিয়াতে ওয়াল আমওয়াল তাকে ধন সম্পদ দিয়ে প্রলোভন দিয়ে চেষ্টা করেছে শাসকরা তবুও পারেনি ধন সম্পদ দিয়ে টানার চেষ্টা করেছে যে সরকারি কাজে আসার সহযোগিতা করেন জাননি তিনি সরকারের ঘরে এবং কোড়া দিয়ে চেষ্টা করা হয়েছে দোররা মেরে কষাঘাত করে চেষ্টা করা হয়েছে যে বাধ্য করা হবে প্রলোভন দেওয়া হয়েছে যখন টাকা পয়সা দিয়ে ধন দৌলত দিয়ে ডুবিয়ে দিয়ে কাজ হয়নি তখন ভয় দেখে ভীতি প্রদর্শন করে চেষ্টা করা হয়েছে তবুও তাকে তারা নিজের মতের দিকে নিয়ে যেতে পারেনি শাসকরা আর একজন আলম বলছেন মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আল মসৌদি তার পিতা থেকে বর্ণনা করছেন বলছেন মা রায় তো আহসানা আমানাতামিন আবি হানিফা আবু হানিফা রহমতুল্লাহ আলী থেকে বিশ্বস্ত ব্যক্তি আমানতদার ব্যক্তি যার কাছে আমানত রাখলে একটি পয়সা নষ্ট হওয়ার আশঙ্কা নেই একে আমানত বলা হয় আমানত আল্লাহ হকের ক্ষেত্রে হচ্ছে আল্লাহর ফরাইজ ওয়াজেব আদায় করা নামাজি হচ্ছে আমানতদার মানুষ যে নামাজ পড়ে সে আমানতদার নাই কায়েম সে আল্লাহর হকের ক্ষেত্রে খেয়ানত করে আর যে ব্যক্তি আল্লাহর হকের ক্ষেত্রে খেয়ানত করে মানুষের ক্ষেত্রে খেয়ানত করতে পারে যাকে একটি রিয়াল লাগবে না সে ফজর নামাজ পড়তে পারে না সে দশটি রিয়াল পেলে খাবে না খেয়ে ফেলবে এটা মোবাইল বলে নিবে না নিয়ে বসে যাবে স্বাভাবিক কারণ তার অন্তরে আল্লাহর ভয় নেই আল্লাহর হকের ক্ষেত্রে আমানত আমানত মানে শুধু মানুষের আমানত নেই তবে মামালাতের ক্ষেত্রে আদান প্রদানের ক্ষেত্রে আমানত হচ্ছে মানুষের সাথে আর এবাদতের ক্ষেত্রে আমানত হচ্ছে আল্লাহ পাকের সাথে আপনার আমানত ঠিক থাকতে আল্লাহ যা আপনাকে দিয়েছে আপনার কাঁধে সেই দায়িত্ব ন্যস্ত করেছেন ফারায় অজেবাদ হারাম থেকে বেঁচে থাকা নাজাজ থেকে বেঁচে থাকা তা যথাযথ পালন করবেন আমানত আল্লাহর হকের ক্ষেত্রে হইতে হবে এবং আমানত মানুষের হকের ক্ষেত্রে হইতে হবে বলছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের চাইতে বেশি আমানতদার আর কোন ব্যক্তিকে দেখিনি মা তাইয়া মা তাইন্দাহ ওয়াদায় বেখামসিন আলফান যেদিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইন্তেকাল হয় সেই দিন তার বাড়িতে পঞ্চাশ হাজার দীর্হামের আমানত ছিল পঞ্চাশ হাজার চাঁদির টাকা আজকালকার টাকা নয় চাঁদি পঞ্চাশ হাজার রৌপ্য মুদ্রা চাঁদের টাকা তার বাড়িতে আমানত ছিল মা তা আমিনহাওয়ালা রহমান ওয়াহিদ কোন ব্যক্তির একটি দিরহাম পর্যন্ত নষ্ট হয়নি যার যার অধিকার ছিল হক ছিল তার বাড়িতে তার ইন্তেকার পরে এসে এক এক করে সব নিয়ে গেছে সব লিখিত ছিল যে কার কত টাকা কার কত দিরহাম কার কত আমানত আমার কাছে জমা আছে এ হচ্ছে আমানত আমাদের আইম মাইকেরাম রহমতুল্লাহ আলিম আজমাইনদের এখন আপনাদের সামনে শেষখানে বলবো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন আমাদেরকে কি হৃদায়ত দিয়েছেন গাইডলাইন দিয়েছেন যেই পথের উপর আমাদেরকে চলতে হবে তিনি কি বলে গেছেন যে হে মুসলিম জাতি তোমরা এক ইসলামকে চার ভাগে ভাগ করে নিও হে মুসলিম জাতি তোমরা একে অপরের বিরুদ্ধে তোমরা তোমাদের যা কিছু ব্যবহার করো তোমাদের ব্রেন বিদ্যা বুদ্ধি সবকিছু ব্যবহার করিও এ কথা শিখিয়েছেন না শিখেছে তোমরা কোরআন সন্ন্যার দিকে চলে আসি তার দু চারটি উক্তি অনেক উক্তি রয়েছে আমি এক যুগে বেশ কিছু কিতাব পড়েছি যে কিতাবগুলিতে বহু উক্তি রয়েছে ইমাম মাত্র আপনাদের সামনে পাঁচটি উক্তি বর্ণনা করবো ইমাম তাতেই বুঝতে পারবেন আপনি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আমাদেরকে কি শিখিয়ে গেছেন আপনার সামনে হাদিস রয়েছে সহি হাদিস একটি আমলের ক্ষেত্রে আর আপনার সামনে হেমাম আবু হানিফ রহমতুল্লাহ আল্লাহের একটি উক্তি রয়েছে বাহ্যিক উক্তিটি হাদিসের খেলাফ তখন আপনার ভূমিকা কি হবে আজকালকার জামানায় যদি জিজ্ঞাসা করা হানাফি ভাইকে তখন বলে আমি হানাফি হানাফি আবু হানিফার কথাটি নেব ফেকার কিতাবে যে ওইটি নেব হাদিস কেন নেব হাদিস কি বুঝি আমি হাদিস যারা বুঝেছেন বুঝেছেন এটি হচ্ছে মজাব পদ্ধতির উত্তর এইরকম কোন সাফি ভাইকে যদি জিজ্ঞাসা করি কোন মালিকি ভাইকে জিজ্ঞাসা করি যে ভাই নবী করিম সাল্লাম বুকে হাত বেঁধেছেন তোমরা যে হাত ছেড়ে নামাজ পড়ছো কেন তো বলছে ইমাম মালিক রহমতুল্লাহ মজাহ এমাম মালিক রহমতুল্লাহ মজাহ হচ্ছে হাত ছেড়ে নামাজ পড়া তাই হানাফি ভাইকে যদি জিজ্ঞাসা করি যে ভাই সহি হাদিস আছে বুকে হাত বাঁধা আপনার নাবির নিচে হাত বাঁধা কেন বলছে হানাফি মজাহ এটি তাহলে কি বোঝা গেল এদের অবস্থা যে হাদিসে যা থাকবে থাক এমাম সাহেবের মজাবে কি আছে আমাদের ফেকার কেতাবে কি আছে আনাফি হইলে আনাফি ফেকাতে কি আছে সাফি হইলে সাফি ফেকাতে কি আছে মালিক হইলে মালিকি কিতাবে কি আছে হাম্বেলি হইলে হাম্বেলি কিতাবে কি আছে এর নামে কি ইসলাম না সবগুলোকে নিয়ে কম্পিটিভ আলোচনা তুলনামূলক আলোচনা তুলনামূলক স্টাডি করে আমাদের অলমাইকে আমরা জনসাধারণকে দেবেন যে ভাই এটি হচ্ছে সহি হাদিসের আলোকে মাসলা উত্তর এ হচ্ছে আপনার সমস্যার সমাধান আল্লাহ এবং রসুলের বিধানের আলোকে এইভাবেই মাসলা বলা উচিত ছিল আলেম সমাজের কিন্তু আলেম সমাজ মজাবি গোড়ামি করে মজাবি তাসুবের ভিত্তিতে তারা এক ইসলামকে চার ভাগে বিভক্ত করে ফেলেছে শোনেন প্রথম মুক্তি আল্লাহ ফাকরাবুল আলমিন কোন এক ব্যক্তির অনুসরণ করতে বলেননি অনুসরণ করতে বলেছেন সুরা আরাফের একটি আয়াত আপনাদেরকে শোনায় আল্লাহ পাক এরশাদ করছেন তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তার অনুসরণ করো মা উনজেলা ইলাইকুম তোমাদের কাছে যা নাজিল হয়েছে মির রব্বেকুম তোমাদের রবের পক্ষ থেকে তার কি করো ইত্তেভা করো তা ফলো করো তার অনুসরণ করো কি নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে আর তার ব্যাখ্যা ওহির হাদিস হাদিস নবী করিম সাল্লা সাল্লাম কোরআন ছাড়াও যে কোনো মাসলা জিজ্ঞাসা করা হয়তো অতক্ষণ উত্তর দিতেন না যতক্ষণ পর্যন্ত ওহির মাধ্যমে না জানতে পারতেন তার উত্তর তাহলে নবী সাল্লামের হাদিসও হচ্ছে ওহি কোরআন ওহি আর হাদিস ওহি তাহলে ওহির বিধানের অনুসরণ করতে হবে আল্লাহ যা বলেছেন তার রসুল যা বলেছেন তার রসুল সাল্লাম যা করেছেন অথবা অনুমোদন দিয়েছেন স্বীকৃতি দিয়েছেন তাই হচ্ছে আমাদের জন্য অনুসরণের বিষয় মিন্দু নেহি তোমরা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ নাজিলকৃত বিধানকে বাদ দিয়ে অন্য কিছুর অন্য ব্যক্তির অনুসরণ করিও না এর আলোকে এমাম আবু হানিফ রহমতুল্লাহের উক্তি শোনেন এমাম আবু হানিফ রহমতুল্লাহের সমস্ত উক্তির অন্য নেমামদেরও তাদের যখন আলোচনা করব তখন সেগুলি উল্লেখ করব। সমস্ত আইম্মা কেরামের উক্তির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটি সেটি হচ্ছে যে রসুলের হাদিস নিয়ে নাও এবং মানুষের কথা ছেড়ে দাও কোরআন সুন্নায় যা রয়েছে তা নিয়ে নাও এবং মানুষের ফতুয়া ছেড়ে দাও মানুষের কথাই তো ভুল হওয়ার সম্ভাবনা আছে এবং ভুল হয়েছেও কিন্তু আল্লাহ এবং তার রসুলের কথা যেহেতু ওয়াহির কথা সুতরাং ওয়াহির বিধানে কোনো ভুল নেই প্রথম উক্তি খুব প্রসিদ্ধ এবং বহু কিতাব রয়েছে এজা সাহাল হাদিস ও ফহা মেজাহাবি ইমাম আবু হানিফ রহমতুল্লাহ প্রায় বলতেন জন্য বহু কিতাব আছে এজা সাহাল হাদিস সহি হাদিস যখন পেয়ে যাবে সেটি হচ্ছে আমার মজাব তাহলে বুকে হাত বাঁধা যদি সহি হাদিস হয় এটি আমার মজাব হালালা করলে লানত হয় সুতরাং এই লানত হওয়া হালালা করে যে কারো স্ত্রী হালাল করতে যায় ঠিকার বিয়েতে এটিও জামার মজাব যে লানত হবে কারণ এটি হচ্ছে হাদিস কিতাব না পড়লে নামাজ হয় না হচ্ছে আমার কারণ এটি হাদিস ফতোয়া দিয়ে গেলাম কিন্তু আমরা মানুষ সুতরাং আমাদের দ্বারা ভুল হইতে পারে সুতরাং সহি হাদিস পেয়ে গেলে সেটাই নিবে কারণ সেটি হচ্ছে আমাদের মজাহ সব থেকে প্রসিদ্ধ কিতাবের নাম বলি হাসিয়া ইবনে আবেদিন দুর্রে মুখতার এই কিতাবটি খুব প্রসিদ্ধ আমাদের দুর্রে মুখতার রদ্দুল মোহতার এই কিতাবগুলি সেই কিতাবের প্রথম খণ্ড তেষট্টি পৃষ্ঠা রয়েছে যেসব পত্র পত্রিকা ম্যাগাজিন আছে তাতে দেখবেন ফতুয়াগুলি লিখে হানাফি দেশ থেকে যে ফতুয়াগুলি আসে দেখবেন মাসিক মদিনা দেখবেন দুর্রে মুখতার নাম খুব পাবেন হাসিয়া ইবিন আবেদিন তো প্রথম খণ্ড তেষট্টি পৃষ্ঠা রয়েছে সহি হাদিস আমার মজাব সুতরাং কেউ যদি এখন আসনেন কেউ যদি সহি হাদিসের উপর আমল করে সুরা পড়ে কেউ যদি সহি হাদিসের আমল করে রফুলিয়া দেন করে কেউ যদি সহি হাদিসের আমল করে বুকে হাত বাঁধে তাহলে এমা আবু হানি এটি হচ্ছে মজাব এটি হচ্ছে তার মজাব তার মজাব মানে এগুলোর বিরোধিতা করা নয় সহি হাদিস মোতাবেক আমল করায় দ্বিতীয় কথা শোনেন হাসিব আবেদিনে রয়েছে বাহরুর রায়কে রয়েছে ষষ্ঠ খণ্ড দুশো তিরানব্বই পৃষ্ঠায় বলছে আহাদিন আইয়া না ইয়ালাম মিন না কোন ব্যক্তির জন্য অতক্ষণ পর্যন্ত হালাল নয় মানে কি হারাম যে জিনিস হালাল নয় সেটা কি হারাম কোন ব্যক্তির জন্য অতক্ষণ পর্যন্ত হালাল নয় যে আমাদের কথাকে নিয়ে নেবে এবং সেটার উপর আমল করবে মালাম ইয়ালাম যতক্ষণ পর্যন্ত না জানতে পারবে মিন আইনা আখাজ না হো যে কোথা থেকে আমরা এই কথাটি বললাম কিসের ভিত্তিতে বললাম কোরআন থেকে বললাম না হাদিস থেকে বললাম কোরআন হাদিস সম্মত না ভুল ফতুয়া হয়ে গেছে যতক্ষণ না জানবে ততক্ষণ তার উপর আমল করা তার জন্য হালাল নয় হারাম বুঝতে পারলেন তাহলে তাহলে কোরআন এবং হাদিসের দলিল ছাড়া যদি কেউ কোনো মাসলা ফেকার কি তাদের ফতুয়ার উপর আমল করে তাহলে এমাম আবু হানিফা স্বয়ং বলছেন লাই লাইহাই হারাম কাজ করলাম হালাল নয় তৃতীয় উক্তি শুনেন আর একটি বর্ণনায় তার রয়েছে বলছেন হারামুল আলা মাল্লাম আলামাল্লাম ইয়ারেফ দলিলি আইফতিয়াবে কালামি অন্য ভাষাতে বলেছেন কাছাকাছি কথা হারামুন হারাম ওই ব্যক্তির জন্য মাল্লাম ইয়ারেফ দলিলি যেই ব্যক্তি আমার দলিল জানলো না যে এমাম আবু হানিফ রহমতুল্লাহ যে কথাটি বলেছেন তার দলিল বাকি দলিল আছে যদি দলিল থাকে তো নেব নেব না কেন অবশ্যই নেব আর যদি দলিল না থাকে নেব না যেমন পশ্চিম দিকে কিবলার দিকে বলি কিবলামুখী হয়ে পেশাব পায়খানা করার ব্যাপারে যতগুলি ফতোয়া রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সতর্কতামূলক ফতোয়া আছে এবং আবরিব রহমতুল্লাহ আলের যে আপনি ঘরে হোক আর বাইরে হোক মাঠে হোক আর ঘরের মধ্যে বসে হোক আড়ে হোক আর আড়নায় হোক কাবার সামনে হোক আর দশ হাজার কিলোমিটার দূরেই হোক আপনি কিবলাকে সামনে করতেও পারবেন না আর পেছনেও করতে পারবেন না এটি হচ্ছে এমাম বাবু অনিফ রহমতুল্লাহ আলের মত এমাম শাহি রহমতুল্লাহ বলছেন না ঘরের মধ্যে হলে আড় হলে অসুবিধা নেই বাইরে ফাঁকা মাঠে হলে যাইজ না ইত্যাদি অন্যান্য আরো মত রয়েছে তাহলে এর মধ্যে সবচেয়ে সতর্কতা এবং বেশি আদব এহতেরাম সম্মান রয়েছে কাবার কিসের এমাম আবু হানিব রহমতুল্লাহ এই ফতুয়াই সুতরাং নেন খুব ভালো কথা আবু আল্লাহ বর্ণিত হাদিস তোমরা পেশা পায়খানার সময় কিবলাকে সামনেও করবে না পিছনেও করবে না নবী বলেছেন এই কথা বলেননি যে তোমার ঘরে হলে করিও এই হাদিসে ভাবে বলেছেন এমাম আবু হানিফতুল এই ফতো রয়েছে এই ফতো আমল করেন খুব ভালো আহলান ওয়েলকাম তো তিনি কি বলছেন যে আমার দলিল যতক্ষণ না জানবে ততক্ষণ পর্যন্ত তার জন্য আমার কথার ভিত্তিতে ফতুয়া দেওয়া যায় নাই আজকাল দেখেছেন মাসিক মদিনার ফতুয়া আজকাল দেখেছেন ওই রহমানিয়া পৈগামের ফতুয়া আজকাল দেখেছেন আরো কি কি ইয়ে রয়েছে রহমত ইত্যাদি ইত্যাদি যতগুলি ম্যাগাজিন রয়েছে বাংলাদেশে বাংলায় সেগুলির ফতুয়া প্রত্যেকটিতে কোন জায়গায় কোরআন এবং হাদিসের দলিলের কথা নেই কোরআন আয়াত থাকলে আছে কিন্তু হাদিসের দলিল কি আছে হেদায়তে আছে নাই বেকায়াতে আছে নাই কদুরিতে আছে নাই দুর্রে মুখতারে আছে নাই ফতুয়া আলমগিরিতে আছে না বেহস্তি জেওয়ারে আছে এগুলি এগুলি হচ্ছে কোরআন হাদিসের কিতাব এগুলি ফিকার কিতাব মানুষের লিখা এগুলিতে ভুল হইতে পারে তাহলে অতক্ষণ ফতুয়া দেওয়া যায় না মুফতি সাহেবের জন্য যতক্ষণ পর্যন্ত না জানবে যে আমার দলিল কি এমাম আবু হানিফা রহমতুল্লাহ দলিল কোরআন হাদিস আছে দলিল না উনি কে আশ্রিত করেছেন আর পরবর্তীকালে যখন হাদিস সংকলন হয়েছে তখন দেখা গেছে যে সহি হাদিস তার বিরোধী হয়ে যাচ্ছে তাহলে সহি হাদিস নিয়ে নেন তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে সহি হাদিস আমার মজাব ওটাই নিয়ে আলাম আরিফ চার নম্বরে শোনেন বলছেন তিনি না আমরা মানুষ নাকুলুল কৌলাল আজকে একটা ফতুয়া দিই কথা সত্যি আমি বলছি আপনাদেরকে আমার ক্ষেত্রে আজকে থেকে ছয় মাস আগে তিন মাস আগে যেসব বক্তব্য হয়েছে অনেক কথা মনে নেই বেশিরভাগ মনে নেই দু চার বছর আগের যদি বক্তব্য আমি আমারটাই শুনি তা আমার অনেকগুলি কথা নতুনই মনে হয় যে কখন পড়েছি কখন বলেছি আমাকে নতুন মনে হয় তো বলছেন যে হারাম আমরা মানুষ নাকুল কৌলালিয়ম আমরা আজকে একটি কথা বলি অনার্য আনহ গাদান আগামীকালকে আবার প্রত্যাবর্তন করি না এটা ভুল আমরা নতুন অন্য কোথাও দিই সুতরাং কি করে আমাদের কথা অন্ধভাবে তোমরা মেনে নেবে ইমাম আবি ইউসুফ রহমতুল্লাহ আলীকে বলছেন যে আবি ইউসুফ বড় আফসুস খবরদার মাতাস মামিনী আমার কাছে যাই শুনছো তাই লিখে নিও না সব কথা লিখে না আমরা মানুষ আর রায় আলিয়াম আজকে একটি হয়তো দিলাম কালকে আমি ছেড়ে দিই কালকে না এটা ঠিক নয় আর রায় একটি কথা বলি তারপরে ছেড়ে দিই এই কথাগুলি অধিকাংশই রয়েছে মহাদেশ রয়েছে আরেকটি কিতাব রয়েছে বলে ওই কিতাবে রয়েছে আল্লামা কিতাব রয়েছে আউল রয়েছে এছাড়া যদি বাংলায় জানতে চান তো আল্লাহ নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলের যে নবী নামাজ ওই কিতাবের ভূমিকাতে বিস্তারিত মোটামুটি রয়েছে এই উক্তিগুলি সেখানে পাবেন বাংলা ভাষায় এমাম আবুহানি রহমতুল্লাহ আলীকে একবার জিজ্ঞাসা করা হয় যে আপনি যদি একটি কথা বলেন আর আল্লাহ রসুলের কথা আপনার কথা বিরোধী হয় তখন তিনি বলেছেন উতুরকু কাউলিলে কাউলি রসুল্লাহ আমার কথা আল্লাহ রসুলের কথা সামনে ছেড়ে দিয়ে ছুঁড়ে ফেলিও আবার জিজ্ঞাসা করা হলো আপনার ইজা কানা কৌলুকাই খালেফু কৌলা সাহাবা আপনি এক বক্তব্য রেখেছেন আপনি একটি ফতুয়া দিয়েছেন আর এমা সাহাবাই কেরামের হাদিস বা সাহাবাই কেরাম আল্লাহ রসুল হাদিস নয় সাহাবাই কেরামের বক্তব্য সাহাবাই কেরামের ফতুয়া আলাদা তাহলে কার ফতুয়া নেবো সাহাবির কথা নেবো আবু বাকার উমার ওসমান আবু হরের কথা নেবো আব্দুল উমার কথা নেবো না আবু হানিফার কথা নেবো জবাবে তিনি বলছেন উত্রুকু কৌলি সাহাবা সাহাবাই সাহাবাই কেমের কথা যদি পেয়ে যাও তা আমার কথাকে ফেলে দিয়ে ছুড়ে ছেড়ে দিয়ে অন্য জায়গায় বলেছেন তিনি যে ইজরেবু কৌলি ওর জাল হায়াত দিওয়ালে ছুড়ে মারি আমার কথা এই কথা বলেছেন তিনি তারপরে তাকে যখন জিজ্ঞাসা করে তিন নম্বরে যে আপনার কথা যদি তাবাইনদের কথার বিরোধী হয় তখন তিনি বলেছেন হুম রেজাল বা না রেজাল তারাও মানুষ আমরাও মানুষ যেহেতু তিনি তাবেইনদের জামানার কাছাকাছি অনেকের দাবি যে তিনি তাবি ছিলেন যদিও এক একজন সাহাবির সাথে সাক্ষাতে তারা এই করেছেন অথবা তাবি না হইলে তাবা তাবিনের যুগের সাথেই সুতরাং তিনি বলেছেন যে তাবিদের ফতুয়া আর আমার ফতুয়া তখন তোমরা জাস্টিফাই করবে যে কারটা বেশি ঠিক বাকি সাহাবাই কেরামের বিরোধী আমার কথা যদি হয় তো ওখানে জাস্টিফাই হচ্ছে যে সাহাবির কথা নিয়ে আমার কথা ছেড়ে দিও কারণ তারা সরাসরি রসুল্লাহামের কাছে নিয়েছেন আমি আবু হানিফা সরাসরি রসুল্লাহামের কাছে নি নাই আল্লাহ পাক যেন আমাদেরকে হক কথা বুঝার তৌফিক দান করেন আল্লাহ পাক যেন আমাদেরকে আইমাই কেরামের আদর্শ মোতাবেক চলার তৌফিক দান করেন ইমাম আবু হানিফা শাহি মালিক আহমদ তাদের আদর্শ মোতাবেক সন্না তরিকা মোতাবেক আমাদেরকে চলার যেন তৌফিক দান করেন আমিন ওসল্লাহ নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি আজমাইন চারিদিন এসে রফায়দানের কথা বলেছে আর রফায়দানের ফতুয়া মশলা চলে এসছে একবার জিজ্ঞাসা করেছেন প্রত্যেক রাকাত কতবার রফুল ইয়াদাইন করতে হবে দেখেন রফুল ইয়াদাইন করার সন্ন্যত এবং এই সন্ন্যত অধিকাংশ আইমাইকের আমরা পালন করেছেন হতে পারে মা আবু হানিফা রহমতুল্লাহ জামানায় হাদিসের কিতাবগুলি লিখা হয়নি তার কাছে হাদিস পৌঁছেনি তার ওজোর আছে আমার কাছে একটি মাসলা সম্পর্কে নলেজ না পৌঁছে আর আমি যদি ভুল ফতো যে আমার কাছে ওজোর আছে আল্লাহর কাছে আমি জানতাম না আল্লাহ চেষ্টা করেছি তারপরে যখন আমার কাছে পৌঁছে যাবে তখন আমি আমার ভুল স্বীকার করবো আমি বদলে দেবো ফতুয়া বদলে দেবো তিনি ধরা খাবেন না আল্লাহ পাকের কাছে কিন্তু যারা অন্ধ গোড়ামি করবে তাদের সমস্যা আছে আল্লাহ পাকের কাছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সারা জীবন সারা জীবন সারা জীবন ধরে রফুল এদেন করে নামাজ পড়েছেন রফুল এদেন মানে দুই হাত উঠিয়ে নামাজ পড়া আর চারটি জায়গায় রফুল এদেন করেছেন একটিতে কোনো ইখতলাফ নেই সবাই মানে আনাফি সাহে মালিক আমলি সবাই মানে প্রথম প্রথমখানে তকবির তাইমুল্লাহ আকবার বাকি রুকুতে যাওয়ার সময় দ্বিতীয়বার রুকু থেকে ওঠার সময় তৃতীয়বার আর চার রাকাত অথবা তিন রাকাত বিশিষ্ট নামাজে প্রথম তাসাহ থেকে উঠিয়ে যখন দাঁড়াবেন বুকে হাত তার আগে একবার রফুল দেন আল্লাহ বলে যখন উঠলেন এই চারটি স্থানে রফুল দেন রয়েছে যা সন্ন্যত আরো মজার কথা শুনবেন আপনাদের শুনে আপনাদের অবগতির জন্য আল্লামা শাহুল্লাহ মহাদেশ দেহলবী রহমতুল্লাহ আলাই বংশগত বড় হানাফি আলেম বংশগত বড় হানাফি আলেম তার পিতা এত বড় হানাফি আলেম ছিলেন ফাঁকি ছিলেন আব্দুর রহিম সাহেব যে বাদশাহ আলমগীর বাদশাহ আরঙ্গজেব ভারতের বাদশাহ দীর্ঘদিনের বাদশাহ তিনি বাদশাহ আলমগীর ইচ্ছা করলেন যে একটি আমি ফতুয়ার কিতাব ফেকার কিতাব লিখবো কিন্তু তিনি তো বাদশাহ দেশ চালনায় তারপর তার চাইতে বড় বড় আলেম দেশে আছে তো তিনি আলেমদের একটি কমিটি গঠন করলেন সেই কমিটির একজন ছিলেন শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই শাহ আলিউল্লাহ মহাদেশ দেহলবীর পিতা তো এই যে ফতুয়া আলমগিরি ফতুয়া আলমগিরি যে ফতুয়ার কেতাবগুলিতে বা এর কেতাব পাচ্ছেন আপনি আপনার ওই ম্যাগাজিনে পত্র পত্রিকায় আলমদের নিতে পাচ্ছেন হানাফি আলমদের ওই ফতুয়া আলমগিরি মানে ওই আওরঙ্গজেবের সংকলন করা ফতুয়া এবং তার জামানার আলেমদের ওই সংকলিত ফতুয়া তো <clears throat> বাদশাহ আলমগীরের জামার কথা শাহুল্লাহ মহাদেশ দেহলবির কথা বলছিলাম যে তিনি পরিবারের দিক দিয়ে পারিবারিক দিক দিয়ে হানাফি আলম কিন্তু তার কিতাব কোরআন এবং হাদিসের দিকে দাওত কোরআন এবং হাদিসের দিকে আহ্বান করেছেন তিনি বলেছেন স্পষ্ট এইগুলি যে আইমাইকরামদের উক্তিগুলি এই জন্য উল্লেখ করেছেন যাতে করে মানুষ সংশোধন করে সংশোধন করে এবং কোরআনে মহাদেশের দিকে ফিরে আসে বহু কথাই তিনি এই মর্মে উল্লেখ করেছেন হ্যাঁ যে কথাটি বলছেন রফেল সম্পর্কে যে তিনি এই কথাটি লিখেছেন ওই কিতাবে হজ্জতুল্লাহ বালেগাতে যে ইয়ারফা আমি যখন ছাত্র জীবনে দাওরাতে পড়তাম তখন এই জুমলাটি এই বাক্যটি মুখস্থ করে নিয়েছিলাম হ্যাঁ মানুষকে শোনানোর জন্য যে যাতে করে জানতে পারে যে হানাফি বংশের এত বড় আর এত আলেম পরিবারের একজন আলেম আর ভারতের সবার শ্রদ্ধাভাজন আলেম সাহুল্লাহ মহাদেশ এমন এক ব্যক্তিত্ব যাদেরকে দেবন্দিরাও মানে বেরলবি কবর পূজারীরা পর্যন্ত রেজবিরাও মানে আহলে হাদিসরাও মানে সবাই তাকে মানে মানে মানে শ্রদ্ধার দিক দিয়ে মানে তার কিতাবগুলি আবার বেরোলিরা মানে না আর দেবন্দিরা অনেক আগে এদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা মানে না বা মাসলাম ক্ষেত্রে যেমন খুলে দেন রাফুল এদিনকে হাট হাজারি দেওবন্দি করবে করবে না কিন্তু শাহরুল্লাহ কি বলছেন তা শুনেন রহমতুল্লাহ আলী ওয়াল্লেজিয়ারফা যে ব্যক্তি রফুল এদেন করে আহাব্ব ইমাল্লাইয়ারফা ওদেরকে আমি বেশি ভালোবাসি ওদের তুলনায় যারা রফুল এদেন করে না যারা রফাদানি করা তাদেরকে শাহুল্লাহ মহাদেশ দিল বেশি ভালোবাসেন কারণ কেন যারা রফেদেন করে নামাজ পড়ে তাদেরকে তিনি ভালোবাসেন অথচ তিনি বংশের দিক দিয়ে হানাফি আলেন বলছেন লে আন্না হাদিস আর রাফি আকসারু আসবাতু কারণ রফল হাদিসগুলি সবচেয়ে বেশি সংখ্যার দিক দিয়ে এবং সবচেয়ে বলিষ্ঠ মজবুত তো মজবুত তরিকার উপর আমল করবে নবীর সহি হাদিসের উপর আমল করবে সহি হাদিস মোতাবেক নামাজ পড়বে তাদেরকে আমি বেশি ভালোবাসি এই কথা বলেছেন শাহরিউল্লাহ মহাদেশ দেহলবী রহমতুল্লাহ যার কথা বললাম যে এই কথাগুলি তার কিতাবে রয়েছে বলছেন যে আমার ভাই আমার ছোট বোন অসুস্থ আছে তার জন্য একটু দোয়া করবেন আল্লাহ পাক যেন সুস্থতা দান করেন আরো যেসব ভাই বোনেরা অসুস্থ রয়েছেন আল্লাহ যেন সুস্থতা দান করেন আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো রাখেন আল্লাহ যতদিন রেখেছেন আমাদের ইমানের অবস্থায় রাখেন পানি খাওয়ার সময় যদি গোপের পানি পেটে যায় তাহলে কি কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই এটা আমাদের দেশের দেশি ফতুয়া মূর্খ লোকদের ফতুয়া মোচের পানি হারাম ছোট থেকে শুনে আসতাম এই ভাষাটি শুনে এসছি কি হানাফি সাফি আমাদের সাফি তো নেই ও কেরালা যেতে হবে সাফি ধরলে তো আবার কেরালা যেতে হবে না ইন্ডোনেশিয়া যেতে হবে তো হানাফি আলাদিস দেওয়ান্দি বেরলুবি সবার মধ্যে আলাদিস জাহেল মূর্খ সমাজে মোচের পানি হারাম মোচের পানি হারাম তবে মোচ বড় করে রাখা ভালো নয় নবী সাল্লাহ সাল্লাম ঘৃণা করেছেন অপছন্দ করেছেন মোজ বড় রাখবেন না অনেকে যে মোজ আগে পাক দিয়ে রাখেন মোজ আবার এর নিচে চলে আসছে মোচ কেটে রাখুন মোচ মুন্ডন করার চাইতে মোচ কেটে রাখাই হচ্ছে সন্ন্যত তরিকা মোজকে একেবারে মন্ডন ব্লেড দিয়ে না করে এটি সন্ন্যতের খেলাফ যদিও কিছু আলমদের ফটো আছে কিন্তু সই হচ্ছে নবী সাল কাসুস সারেব কাস মানে হচ্ছে কাটা ছাঁটা তার মানে মন্ডন করার নাই আর হালাক মানে হচ্ছে মন্ডন দেখেন বারবার সবগুলিতে কি লেখা আছে হাল্লাক লেখা আছে তাহলে কোথাও একটি হাদিসও কোথাও নেই যে হালকুল হালকুস আরেফ হ্যাঁ মোচ হালাক করা মন্ডন করে কথা কোথায় নেই কিন্তু আমাদের দেশে যেহেতু তবলিগি ভাইয়েরা মন্ডন করে আর দেবন্দি ভাইয়েরা তাই করে আর তাদেরই ভক্ত বেশি সেজন্য আমাদের দেশের লোক আর তারপরে দাড়িটা রাখে না তো মোচটা রেখে বা কি করবো বাঙালি ভাইয়েরা সেই জন্য দাঁড়িয়ে রাখে না যেটা যেটা জরুরি আসলে জরুরি তাহলে আর মোচ রেখে কি হবে আর রেখে লাভই কি আছে তো যাই হোক দাড়ি রাখতে হবে এবং তার সাথে মোজ ছোট করতে হবে তাহলে সন্ন্যতি তরিকার উপর আমল হবে গোপের পানি হারাম নয় কখনো মজ বড় হয়ে গেছে প্রয়োজনে সফরে ইত্যাদি বা এই কাটবো কাটছি কাটতে পারিনি মোচের পানি হারাম নয় সব মিথ্যা কথা কোন মহিলার পেটে সন্তান আসলে যখন নামাজ পড়বে তখন দাঁড়িয়ে নামাজ পড়তে অসুবিধা হলে বসে নামাজ পড়তে পারবে হ্যাঁ অবশ্যই বসে পড়তে পারবে কেন পারবেন না নবী সাল্লাম অসুস্থতাকে অসুবিধাকে ওজোর বলেছেন সুতরাং বসে নামাজ পড়তে অসুবিধা না দাঁড়িয়ে নামাজ পড়তে অসুবিধা হলে বসে পড়বে বসে নামাজ পড়তেও যদি অসুবিধা হয় তাহলে শুয়ে পড়বে নবী সাল্লাম বলেছেন কোনো অসুবিধা নেই আর সমান নেই কিভাবে এই ক্ষেত্রে যারা দাঁড়িয়ে পড়তে পারবে তা সত্ত্বেও বসে পড়বে ফরজ নামাজ হলে হবে না কিন্তু সন্ন্যত নামাজ যদি হয় তাহলে অর্ধেক নেকি পাবে আর বাকি অর্ধেক নেকি ওই ব্যক্তির জন্য না যে ব্যক্তি আজকে মাজুর অসুস্থ বেশ কিছুদিন অসুস্থ বা দীর্ঘদিন অসুস্থ সেজন্য বসে বসে নামাজ পড়ছে পুরা নেকি ইনশা আল্লাহ তালা পাবে তার আগে সে যেহেতু দাঁড়িয়ে নামাজ পড়ত যে আর দাঁড়িয়ে নামাজ পড়া সুস্থ লোকদের জন্য একটি শর্ত ফরজ নামাজের জন্য ওমর রাজি আল্লাহ তালানো সংক্ষিপ্ত জীবন নিয়ে এটা কি প্রশ্নের উত্তরে জানা যায় এর জন্য আমার বক্তব্য আছে বছর দুই তিন বছর আগে বক্তব্য করা হয়েছে চার খলিফার উপর বক্তব্য আছে আবু বাকার ওমার ওসমান আলী চার খলিফার বক্তব্য আছে যার জানার ইচ্ছা আছে ইসলামী সেন্ট্রাল লাইব্রেরি থেকে ক্যাসেট সংগ্রহ করে নেবেন ওসল্লাহ মোহাম্মদ আলী ওসাহিব